বারাকাত এবং মঞ্চে উপবিষ্ট সেরতাজ বুজুর্গান দিন ওলামায় কেরাম ও সর্বস্তরের তৌহিদি জনতা আমাদের আজকের মাহফিলের শিরোনাম হল সিরাতুন্নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আমরা ইতিপূর্বে বাংলাদেশের প্রখ্যাত আলেম হজরতুল আল্লাম মৌলানা জুবাইর আহমদ আনসারি দামাত বারাকা তুহুমের মুখে শুনেছি যে সিরাতুল নবী হল রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনীকে বলা হয় আমাদের দেশে আরেকটা দল আছে যারা তাদের জীবনের মৌলিক লক্ষ্য তাদের সামগ্রিক লিখনি বয়ান বক্তৃতা মাহফিল সব কিছুর শিরোনাম হয় মিলাদুন্নবী শিরোনাম কি হয় মাহফিল করুক তো শিরোনাম দিবে মিলাদুন্নবী মজমা করুক তো শিরোনাম দিবে মিলাদুন নবী কবিতা লিখবে তো মিলাদুন নবী গল্প লিখবে তো মিলাদুন নবী অনুষ্ঠান করবে তো মিলাদুন নবী র্যালি বের করবে নাম মিলাদুন রাগ করছেন মনে আমার উপর তাদের জিন্দগির মৌলিক মকসাদ যেন নবীর মিলাদ প্রমাণ করা নবীর মিলাদ কথা বলবেন না আমার সাথে আর আমরা ইতিপূর্বের আলোচনা থেকে জেনেছি মিলাদ হলো জন্ম মিলাদ মানে কি তো মিলাদুন নবী মানে হলো জন্ম নেওয়া আমাদের বুঝে আসে না আমি বুঝি না যদি আপনাদের বুঝে আসে তাহলে আমাকে একটু বুঝায় দিয়ে যে তাদের পুরা জিন্দগির মকসাদ বানিয়ে নিল মাহফিলে মাহফিলে এলাকায় এলাকায় গলিতে গলিতে লেখায় বয়ানে সব কিছুতে মিলাদ মিলাদ মিলাদ আমি তাদের প্রশ্ন করতে চাই সাড়ে চোদ্দশো বছর ধরে যেদিন থেকে আরবের সেই মক্কার ছোট্ট কুটিরে আমাদের নবীর মিলাদ হয়েছিল নবীর জন্ম হয়েছিল সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মা এমন সন্তান আজ পর্যন্ত জন্ম দেয় নাই যেই ব্যক্তি নবীর মিলাদ অস্বীকার করে এরকম কোন সন্তান আজও জন্ম লাভ করে তাহলে যেই জিনিসের অস্বীকার নবীর জন্মের দিন থেকে নিয়ে নবীর মিলাদ এর দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ অস্বীকারই করে নাই ওই জিনিস প্রমাণের জন্য অনুষ্ঠান বয়ান রেলি লেখনির কি প্রয়োজন অন্তত আমার বুঝে আসে না আপনাদের বুঝে আসলে আমাকে একটু বুঝায় দিন দুই নাম্বার আমাদের বাংলাদেশে ওই ভাইয়েরা আমাদের নবীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান পালন করে মিলাদুন নবী অর্থাৎ মিলাদে মুস্তফা সাল্লাহু আলিহাসাল্লাম আমাদের বাংলাদেশ সহ বহির বিশ্বে আরেকটা ধর্মের অনুসারী আছে যারা প্রতি বছর পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে নামে সেই খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলী সালামের মিলাদ মিলাদে মসিহ পালন করে কত তারিখে পঁচিশে ডিসেম্বর ওই খ্রিস্টান ভাইরা মিলাদে মসিহ পালন করে করতে গিয়ে তারা তাদের নবীর মিলাদ মিলাদ বলে অনুষ্ঠান করে ঠিক কিন্তু সেই অনুষ্ঠানের জন্য রাস্তায় সান্দাবাজি করে না ওই খ্রিস্টানরা তাদের মিলাদ তাদের নবীর মিলাদ উদযাপন করতে গিয়ে আমাদের দেশের রাস্তার গাড়ি আটকায় আটকায় অর্থাৎ তাদের নবীর মিলাদটা নিজের পকেটের টাকা দিয়াই উদযাপন করে ঠিক না কিন্তু আমাদের দেশের সন্নি নামধারী ওই ব্যক্তিরা নবীর মিলাদ উদযাপন করে ঠিক আছে কিন্তু রাস্তায় গাড়ি আটকিয়ে পরের পকেটের টাকা নিয়ে পরের পকেটে দুই নাম্বার খ্রিস্টানরা কোনদিন তাদের নবীর সিরাতের কোন মাহফিল করে করে শুনছেন কোনদিন কারণ কি এর মৌলিক কারণ হলো পোড়া কপাল খ্রিস্টানদের কাছে তাদের নবীর সিরাত সংরক্ষিত নাই তাদের নবীর সিরাত সংরক্ষিত আছেই শুধু মিলাদ এই জন্য ওই কপাল পোড়া খ্রিস্টানরা শুধু মিলাদ মিলাদ মিলাদ ওই তাদের নবীর জন্মদিন বলে বলে ফিল্লায় কারণটা বুঝতে পেরেছেন কারণ হলো খ্রিস্টানরা মজবুর অপারক ওই খ্রিস্টানদের কাছে তাদের নবীর ফিরাত অনুষ্ঠান করার কোনো তথ্য নাই কোন তথ্য কিন্তু মুসলমানরাও কি এরকম হ্যাঁ মুসলমান এমন এক জাতি এমন এক নবীর উম্মত যেই নবীর পুরা জিন্দিগি সাহাবিরা সংরক্ষণ করে দিয়েছেন নবীর চেহারা কেমন নবীর পোশাক কেমন নবীর চোখ কেমন নবীর কান কেমন নবীর চুল কয়টা পেকেছিল কতটুক বড় হয়েছিল নবীর দাড়িতে কয়টা চুলের পাক ধরেছিল নবীর মক্কা মদিনা কেমন ছিল নবীর ছোটকাল কেমন ছিল নবীর বড়কাল কেমন ছিল নবীর সফর কেমন ছিল নবীর মক্কি জীবন নবীর মাদানী জীবন নবীর পাহাড়ি জীবন নবীর গুহার জীবন নবীর বদর নবীর উহুদ নবীর খন্দক নবীর ওহুদ নবীর খন্দক নবীর নবীর হুনাইন নবীর বনি লেহিয়ান নবীর পুরা জিন্দগি এমনি ভাবে নবীর রাত কিভাবে কাটাতেন দিন কিভাবে কাটাতেন নামাজে কিভাবে দাঁড়াতেন রুকু কিভাবে করতেন সাজিদা কিভাবে করতেন নবী কিভাবে কথা বলতেন জুতা কিভাবে পড়তেন মসজিদে ঢুকার সময় কোন পাটা ঢুকাইতেন আরে আমাদের নবী বাথরুমে ঢুকতে গিয়ে কোন পা আগে দিতেন সাহাবিরা তাও সংরক্ষণ করে দিয়েছেন আমাদের নবীর সেই জন্ম লগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্তের পূর্ণাঙ্গ সিরাত সাহাবাই কেরাম সংরক্ষণ করে দিয়েছেন দিছেন কি দেন নাই নবী কিভাবে তাকাইতেন কিভাবে খানা খাইতেন কোন তরকারি পছন্দ করতেন তাও সাহাবিরা সংরক্ষণ করছেন কি করেন আর ইমান মজবুত আপনাদের সংরক্ষণ করেন নাই কিন্তু পোড়া কপাল কোন খ্রিস্টান তাদের নবীর সিরাত আলোচনা করতে পারে আরে ভাই পারে তো খ্রিস্টানদের জন্য এটা সাজে যে তারা শুধু তাদের নবীর মিলাদের অনুষ্ঠান করবে কারণ তারা অপারগ কারণ তারা কিন্তু আমি বাংলার ওই সুন্নি নামধারী ওই হালুয়া খুর মোল্লাকে বলতে চাই তুমি খ্রিস্টানদের থেকে যেই মিলাদের অনুষ্ঠান চুরি করলা তারা তো অপারক ছিল তারা তো মজবুর ছিল তারা তো নবীর সিরাজের উপরে মাহফিল করতে পারে না কিন্তু তোমাকে কে মজবুর করে দিল সারাটা জিন্দগি যেই মিলাদ নবীর মিলাদের কোন অস্বীকারী নাই সেটা নিয়েই শুধু বাজার গরম করে বেড়ালে আর নবীর পুরা তেইশ বছরের নবতী জিন্দিগির সিরাতটাকে ভুলে গেলে ওদের কখনো সিরাতুন নবী মাহফিল করতে দেখেছেন তাহলে তাদের এই পদ্ধতি চুরি করলো কার কাছ থেকে বলেন না কার কাছ থেকে ভালো করে বুঝবেন যেহেতু এই প্রসঙ্গ শুরুতে আসলে এটা বলে নেই খ্রিস্টানরা বলে তাদের নবী ভালো করে বুঝবেন খ্রিস্টানরা বলে তাদের নবী আল্লাহ থেকে বের হয়েছে আল্লাহর ছেলে মানে আল্লাহর আল্লাহর ওই আল্লাহ থেকে কথা বলবেন না খ্রিস্টান না বলে ঈসা ইসলাম আল্লাহ থেকে বের হয়েছে আল্লাহ থেকে রাগ করছে না আমার কথা বলবেন না বলেন না তারা কি বলে আল্লাহ থেকে খ্রিস্টান ইসা বের হয়েছে আর ইহুদিরা বলে অকাতিল ইয়াহুদু আল্লাহ থেকে বের হয়েছে আল্লাহ থেকে এখন আমাদের এই দোস্তরা কয় আমরা পিছনে থাকুন কেন তারা বলে আমাদের নবী নূরুম মিন নুরুম মিন নৌরিল বলবেন না মানে আমাদের ওই দোস্তরা বলেন আমাদের নবী তো নূর এই নূরটা আল্লাহর নূর থেকে বের হয়েছে আল্লাহর নূর থেকে খ্রিস্টান বলে ঈসা আলাইসালাম আল্লাহ থেকে বের হয়েছে ইহুদি বলে উজাইর আলী ইসলাম আল্লাহ থেকে বের হয়েছে ওই সুন্নি নামধারী মুশরেকটা বলে আল্লাহ থেকে আমাদের নবী বের হয়েছে কোনো পার্থক্য আছে আছে পার্থক্য আর আল্লাহ কোরআনে বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইসুরা বলে কেউ পারেন না লাম ইয়ালিদ ওয়ালাম লাম আল্লাহ বলেন আমি আল্লাহ কারু থেকে বের হয় নাই আমি আল্লাহ থেকেও কেউ বের হয় নাই আল্লাহর পবিত্র জবান বলে ও দুনিয়ার মানুষ শুনো আমি আল্লাহ কারু থেকে বের হই নাই আমিও কারু থেকে বের হই নাই আল্লাহর এই নির্দেশের উল্টা খ্রিস্টানরা ইসারে সালামকে আল্লাহ থেকে বের হয়েছে বলে গুমরা হয়েছে ইহুদিরা তারা উজাইর আলী সালামকে আল্লাহ থেকে বের হবার দাবি করার মাধ্যমে গুমরা হয়েছে সুন্নি নামধারী ওই মিলাদি বেদাতিরাও আল্লাহ থেকে নবীর নূর হবার দাবি করে একই কারণে পথভ্রষ্ট গুমরা হয়েছে সঠিক পথে আছে না পথভ্রষ্ট গুমরা কারণ আল্লাহ থেকে কেউ বেরো হতে পারে পারে কারণ আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম আরেকটা কথা বুঝেন আমাদের দেশে দুইটা মুসলিম নামধারী ফেরকা একটু পানি খাওয়াইলে ভালো পানি পানি থাকলে ভালো যাদের ধর্মীয় অনুষ্ঠান রাস্তায় নাইমা না নাচলে হয় না কথা বলে বুঝেন কটা গোষ্ঠী দুটাই মুসলিম নামধারী দুটাই মুসলিম তাদের ধর্মীয় অনুষ্ঠান রাস্তায় নাইমা না নাচলে হয় এক দলের নাম হলো শিয়া নাম কি শিয়া দুই নম্বর নাম হলো সুন্নি নাম ধারি বেদাতি দুই দলকে চিনছেন ওই দুই দলের সাথে অনেক মিল আছে আজকে আমি শুধু এটাই বলবো শিয়ারা তাদের ধর্ম পালন শুরু হয় মহরমের এক তারিখ থেকে কয় তারিখ থেকে শেষ হয়ে যায় মহারমের দশ তারিখে কত তারিখে শেষ আমাদের ওই দোস্তরা পালন করে শাহাদাত কি পালন করে বলেন না কি পালন করে হজরতে হুসাইন রবি আল্লাহ আলহুর মৃত্যু শাহাদত পালন করে বুঝেন ভালো করে কি পালন করে বলেন না বলেন না কি পালন করে আর আমাদের সুন্নি নামধারী বন্ধুরা তাদের মোহাব্বত শুরু হয় পহেলা রবিউল আউয়াল পহেলা রবিউল বারেও রবিউল আউ্বালের শেষ বারে রবিউল আউ্বালে দুই নম্বর ওই মোহরম ওয়ালা শিয়ারা তারা উদযাপন করে শাহাদত আর মিলাদি সুন্নি বেদাতিটা পালন করে মিলাদ কি পালন করে বলেন না কি পালন করে আমি এটা মূল কথা বলতেছি এটার উপরে আমার সামনের কথা নির্ভরশীল সুন্নিরা পালন করে উদযাপন করে শিয়ারা পালন করে শাহাদাত আর বেদাতি সুন্নি পালন করে বলেন না পালন করে কিন্তু মজার কথা হলো ওই শিয়ার বাচ্চাটা শাহাদত মানে না শিয়ার বাচ্চাটা শাহাদত মানে এটা আমি দাবি করতেছি আমার এই পঁয়তাল্লিশ মিনিটের বয়ান আমি এর উপরে দলিল দেব আর ওই সুন্নি বেদাতিটা উদযাপন করে মিলাদ কিন্তু মিলাদ মানে না আগে ঠিক বলেন না সে মিলাদ মানে ভালো করে বুঝবেন আমি প্রমাণ করব শিয়া তাদের পহেলা মহারম থেকে দশে মহারম পুরা বিশ্বকে উল্লু বানিয়ে শাহাদত উদযাপন করে কিন্তু শাহাদত মানে ভালো করে বুঝবেন আর পহেলা মহারম থেকে বারোয় পহেলা রবিউল আউ থেকে বাড়ি রবিউল আউয়াল পর্যন্ত সুন্নি নামধারী বেদাতিটা পালন করে মিলাদ কিন্তু মিলাদ মানে আমার দাবি ভালো করে বুঝবে এই উভয় দল তাদের ধর্ম উদযাপন করতে আমাদের শিয়া বন্ধুরা তাজিয়া মিছিল বের করতে রাস্তা বন্ধ করে করে কি করে না দশে মোহরম এদেশের আপামর তৌহিদি জনতার রাস্তায় চলার পথ বন্ধ করে শিয়া ধারীরা তাদের ধর্ম পালন করে রাস্তায় কোন জায়গায় আর গায়ে লাগায় কালো পোশাক গায়ে লাগায় আর আমাদের সুন্নি নামধারী বেদাতি গুলো বারি রবিউল আউ্য়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে তাদের ধর্ম পালন করতেও রাস্তার মানুষের চলাচলের পথ বন্ধ করে ধর্ম পালন করে রাস্তায় কোথায় শিয়ার বাচ্চাটা পরে আসে কালো পোশাক আর মিলাদি শূন্য বাচ্চাটা পরে আসে লাল নীল পোশাক শিয়ার বাচ্চাটা রাস্তায় নামে কাঁদতে কাঁদতে মিলাদি সুন্নির বাচ্চাটা রাস্তায় নামে হাসতে হাসতে শিয়ার বাচ্চা উদযাপন করে শাহাদত আর সুন্নি নাম ধারি বেদাতি উদযাপন করে মিলাদ কি উদযাপন করে আগের দাবি মনে আছে কিন্তু সে শাহাদত মানে না মিলাদ এক নম্বর দলিল ভালো করে বুঝবেন শিয়াদের মৌলিক কিতাব আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আমরা যেমন কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বলি বুখারি শরীফকে তেমনি ভাবে শিয়া সম্প্রদায়ের কাছে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো উসুলে কাফি উসুলে আমার কাছে আছে তাদের সবচেয়ে গ্রহণযোগ্য ইতিহাস এবং হাদিসের কিতাবদের মধ্যে একটা কিতাব হলো বিহারুল আনোয়ার মোল্লা মজলিসির ওই কিতাব আমার কাছে আছে এই উভয় কিতাবে তারা লিখেছে যে নিশ্চয় শিয়াদের ইমামরা কেউ মরে না শিয়াদের ইমামরা কেউ মরে বরং তারা এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে ঢুকে তারপরে বুঝবেন তাহলে শিয়াদের কেতাব বলে তাদের ইমামরা মরে বুঝলেন না তাদের ইমামরা মরে আর রাস্তা বন্ধ করে উদযাপন করে শাহাদত আরে উল্লু শাহাদত তো বলে যার গলা কাটা হয়েছে না মরলে কেউ শহীদ হতে পারে আরে ভাই হতে পারে পারে তাহলে তুমি মানুষকে উল্লু বানিয়ে উদযাপন করতেছ শাহাদত শাহাদত আর জবানে বলতেছ কিতাবে লিখতেছ তোমার ইমাম মরেই না তাহলে তোমার আকিদা তো তোমার ইমাম মরেই নাই তাহলে শাহাদত আইল থেকে দুই নাম্বার ওই কিতাবে আছে ইন্নাল ইল্লা বিইখতিয়ারিহিম শিয়াদের ইমাম কেউ মরেই না তবে তাদের নিজস্ব ইচ্ছায় মরতে পারে নিজের ইচ্ছায় মরতে তো যেই ব্যক্তি নিজের ইচ্ছায় মরে এর নাম শাহাদত না আত্মহত্যা এর নাম শাহাদত আরে ভাই শাহাদত রাস্তা বন্ধ করে হাই হুসাইন হাই হুসাইন ইমাম হুসাইন বলে বলে উদযাপন করতেছ শাহাদত আর কিতাবের মাঝে সেই শাহাদতি মানে না সেই শাহাদতি মানে এবার আমরা এই দুস্থদের দিকে একটু তাকাই তারাও মিলাদ উদযাপন করে কিন্তু মিলাদ মানে কিভাবে ভালো করে বুঝবে ওদেরকে বলবেন কি দাও দেখায় নেই বিশ্বাস হয় না তাদের কিতাব বইয়ের নাম দিয়েছে কোরআন ও হাদিসের অকাট্য দলিল প্রমাণে মিলাদ ও কিয়াম এই বইয়ের তাদের বিশিষ্ট সুন্নি আলেম তার নাম হলো আল্লামা মোহাম্মদ মুস্তফা হামিদি তার লেখা এই বইয়ের তেইশ নম্বর পৃষ্ঠা কয় নম্বর পৃষ্ঠা বলেন না বলেন না কয় নম্বর পৃষ্ঠা তেইশ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন হজরত রসুল মকবুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নূরের তৈরি কিসের তৈরি রাগ করতেছেন আমার উপরে তো বলেন না কিসের তৈরি তাহলে বুঝবেন মাহফিলের শিরোনাম হলো মিলাদুল নবী শিরোনাম কি আর আকিদা রাখে নবী নূরের তৈরি আকিদা রাখি কি আমার কথা কি বুঝতেছেন মাহফিলের পিছনের ব্যানারে লেখা মিলাদুন নবী আর ওয়াজ করে আমার নবী নূরের তৈরি কিসের তৈরি ভালো করে বুঝবেন ওই মোল্লাকে বলবেন মিলাদ অর্থটা আমাদের জানাও মিলাদ অর্থটা আমার কথা কি বুঝতেছেন ওই মোল্লার মাথায় যদি আল্লাহ ঘিলু দেন তাহলে বলবে মিলাদ বলা হয় মায়ের পেট থেকে দুনিয়াতে আসা এর নাম মিলাদ এর নাম কথা বলে বুঝুন না এর নাম কি আমার বানানোর কথা না সুরায় নাহালের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন আখরাজাকুম মিম্বুতুনি উম্মাহাতিকুম যে আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে বের করেন মায়ের পেট থেকে ভালো করে বুঝবেন মিলাদ বলা হয় যে মায়ের পেট থেকে বের হয় যে মায়ের পেট থেকে বের হয় এর নাম মিলাদ এর নাম বলেন না বলেন না এর নাম মাহফিলের শিরোনাম মিলাদ আবার বলে নবী নূরের তৈরি ওকে বলবেন ও হালুয়া খুরুপ মোল্লা নবী যদি নূরের তৈরি হয় নূর তো কারু পেট থেকে বের হয় দাবি করতেছ মিলাদুল নবী আবার বলতেছ নবী নূরের তৈরি প্রশ্ন হলো যিনি নূর হন তিনি কারু কারু পেট থেকে মায়ের পেট থেকে বের হয় যদি নূর কারো পেট থেকে বের হতে পারে ওই মোল্লাকে বলবেন হালুয়া খুর মোল্লা জিব্রাইলের আম্মার নামটা একটু একটু করে দাও ঠিক না ভাই মিকাইলের আব্বার নামটা একটু বলে দাও আছে আব্বা আম্মা আছে মিকাইল নূরের তৈরি খুলিকাতিল মালাইকা তুমিনা নূর ফেরেস্তাদের বানানো হয়েছে নূর থেকে ওই নূর সৃষ্টি হয় ওই নূর কারু বাতনে আকদাস থেকে কোন মায়ের পেট থেকে বের হয় নবী মায়ের পেট থেকে আসেন নাই না আসলে নবীর মিলাদ হয় বুঝো না বুঝো না হয় মিলাদ তো হলো মায়ের পেট থেকে বের হতে হবে আর মিলাদ করতেছ আবার বলতেছ নূরের তৈরি তোমার মাথার চিকিৎসা করাও পাগল না হলে এমন উন্মাদ মার্কা বক্তব্য দিতে পারে একটা মজার কথা বলি খ্রিস্টানরা বলে তাদের নবী আল্লাহ থেকে বের হয়েছে নূর নজিবিল্লা ভ্রান্ত কথা জঘন্য কথা কোরআনের আয়াতের খেলাফ কিন্তু এর পরেও কিছুটা হলেও যুক্তি আছে ভালো করে বুঝবেন উল্টা বুঝবেন না কিছুটা হলেও কি আছে কিন্তু এটা ভুল গুমরা পদভ্রষ্ট জাহান্নামি আমাদের এই মিলাদি সুন্নিরাও বলে আল্লাহ থেকে নবী বেরোইছে কিন্তু এর কোন যৌক্তিকতা নাই এর কোন কিভাবে ভালো করে বুঝবেন খ্রিস্টানেরটা কিভাবে সম্ভব কারণ যিনি নূরের তৈরি হয় তার আব্বা থাকে না ঈসা ইসলামের কোন আব্বা ছিলেন আমার সাথে কথা বলতে হলো ঈসা ইসলামের কোনো আব্বা ছিলেন যিনি নূরের তৈরি হন তার বিবি থাকে না ঈসা ইসলামের কোন বিবি ছিল যিনি নূরের তৈরি হন তার সন্তান থাকে না ইসালামের কোন সন্তান ছিল যিনি নূরের তৈরি হন তার শ্বশুর থাকে না ইসালামের কোন শ্বশুর ছিল না যিনি নূরের তৈরি হন তার ফুপি থাকে না ইসালামের কোন ফুপি ছিল না যিনি নূরের তৈরি হন তার চাচা থাকে না ইসালামের কোন চাচা ছিল না যিনি নূরের তৈরি হয় তার নসল থাকে না তার নাতি থাকে না ইসালাম নামের কোন নাতি ছিল আমি ওই হালুয়াখোর মোল্লাকে বলি মাথার চিকিৎসা করা কারণ আমাদের নবী বলতেছ তিনি নূরের তৈরি বলতেছ তিনি নূরের তৈরি আরে নূরের তৈরির তো আব্বা থাকে না নূরের তৈরির তো দাদা চাচা থাকে না নূরের তৈরির তো বিবি থাকে না শ্বশুর থাকে না অথচ আমাদের নবীর আব্বা আবদুল্লাহ মাটির তৈরি আছেন আছে কি নাই নবীর আব্বা মাটির তৈরি নবীর আম্মা আমেনা মাটির তৈরি উপরে যাও নবীর চাচা নবীর চাচা আবু তালেব মাটির তৈরি নবীর চাচা আব্বাস মাটির তৈরি নবীর চাচা নবীর চাচা হামজা মাটির তৈরি এদিকে আসো নবীর ফুপি সফিয়া মাটির তৈরি নবীর বিবি খাদিজা মাটির তৈরি নবীর বিবি আয়েশা মাটির তৈরি নবীর বিবি উম্মে হাবিবা মাটির তৈরি নবীর বিবি উম্মে সালমা মাটির মাটির তৈরি নবীর বিবি জয়নব বিনতে জাহাজ মাটির তৈরি নবীর বিবি জয়নব বিনতে খুজাইমা মাটির তৈরি নবীর সৌদা নবীর সমস্ত বিবিরাই মাটির তৈরি আচ্ছা নবীর শ্বশুর নবীর শ্বশুর আবু বকর মাটির তৈরি নবীর শ্বশুর উমর মাটির তৈরি নবীর শ্বশুর আবু সুফিয়ান মাটির তৈরি এবার নবীর কন্যা ছেলেদের দিকে তাকাও নবীর ছেলে ইব্রাহিম মাটির তৈরি নবীর ছেলে তহের মুতাহির ইব্রাহিম মাটির তৈরি নবীর কন্যা কন্যা জয়নব মাটির তৈরি নবীর কন্যা উম্মে কুলসুম মাটির তৈরি নবীর কন্যা রুকাইয়া মাটির তৈরি নবীর কন্যা ফাতেমা মাটির তৈরি নবীর নাতি নবীর নাতি আলী বিন আবুল আস মাটির তৈরি নবীর নাতি উমামা বিন আবিল আস মাটির তৈরি নবীর নাতি হজরতে আব্বাস হজরতে আবদুল্লা বিন উসমান মাটির তৈরি নবীর নাতি নবীর নাতি জয়নব বিনতে আলী মাটির তৈরি নবীর নাতি উম্মে কুলসুম বিনতে আলী মাটির তৈরি নবীর নাতনি নবীর নাতনি রুকাইয়া বিনতে আলী মাটির তৈরি নবীর নাতি হাসান মাটির তৈরি নবীর নাতি মোহসেন মাটির তৈরি নবীর নাতি হুসাইন মাটির তৈরি আরে নবীর পুরা জিন্দগির চতুর্পাশ উপরে মাটি নিচে মাটি সাইডে মাটি বামে মাটি দিকে যার মাটি মাটিতে ভরা ওই মাঝখানের ওই নবী মোহাম্মদও মাটির তৈরি থেকে বাহিরে যেতেই পারেন না বাহিরে যেতেই খ্রিস্টান যদি বলতো তাদের নবী নূরের তৈরি তাদের কথাটা কিছুটা মানা যায় কিন্তু হালুয়া খুরমুল্লা তোমার মাথার তার কয়টা শীর্ষে একটু পরীক্ষা কর আমাদের নবী কিসের তৈরি কিন্তু সব মাটি কিন্তু সমান না সব মাটি সমান রাস্তা বানায় পাথর ওইটাও পাথর হীরামণি মুক্তার জহরত ওইটাও দুইটা সমান না এটা দুইটা সমান ভালো বুঝতে হবে মাটি মাটি পার্থক্য আছে আরেকটা কথা ভালো করে বুঝো খ্রিস্টানরা আমাদের তাহলে কি বোঝা গেল এক নম্বর জিনিস তারা মিলাদ উদযাপন করে কিন্তু নূরের তৈরি বলে মিলাদ মানে বলেন না বলেন না নবীর মিলাদ মানে এবার একটা মজার জিনিস আপনাকে দেখাই ওদের বাংলাদেশের ফেতনাবাজ যতগুলো আছে দল এদের অনেকগুলি দল আছে এর মাঝে একটা দল হলো প্রসিদ্ধ ফুলতলি মসলাক শুনছেন আপনারা বাংলাদেশ আঞ্জুমানে তালামিদ ইসলামিয়া সিলেটের ফুলতলিদের প্রসিদ্ধ পত্রিকা সুভে সাহেব চোদ্দশো আটত্রিশ হিজড়ির হিজড়িতে সংখ্যা হিসেবে তারা দুই হাজার ষোলো ইসাই হিসেবে এই বইটা বের করেছেন এটার একটা মজার কথা দেখায় আপনাদেরকে নব্বই নম্বর পৃষ্ঠা কয় নম্বর পৃষ্ঠা ভাই নব্বই নম্বর পৃষ্ঠায় আমাদের ওই ফুলতুলি মসলকের ওই বেদাতিরা তাদের এই বইয়ের মাঝে লিখছে কি লিখছে দেখেন লিখছে যার নূর মুবারক সৃষ্টি করে আল্লাহ তালা বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন ভালো করে খেয়াল করবেন তাদের দাবি হলো নবীর নূর দিয়া খেয়াল করতেছেন নবীর নূর দিয়া বিশ্ব জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন বিশ্ব জগৎ আল্লাহ আর কথা কি বুঝতেছেন এই বিশ্ব জগতের মাঝে আসমান আছে কি নাই আমার কথা কি বুঝতেছেন দাবি করলো নবীর নূর দিয়া আল্লাহ বিশ্ব জগৎ বানিয়েছেন বিশ্ব জগৎ বলেন না বলেন না বিশ্ব জগৎ এর মানে নবীর নূর দিয়া আসমান তৈরি নবীর নূর দিয়ে জমিন তৈরি নবীর নূর দিয়ে পাহাড় তৈরি নবীর নূর দিয়ে জমিন তৈরি নবীর নূর দিয়ে সাগর তৈরি নবীর নূর দিয়ে কাফের বলেন না বলেন না বলেন হবে কি হবে না নবীর নূর দিয়ে বক্কার মুশরেক তৈরি নাউজুবিল্লাহ নবীর নূর দিয়ে আবর্জনা তৈরি নাউজুবিল্লাহ নবীর নূর দিয়ে পশু পাখি কীট পতঙ্গ জান্নাত জাহান্নাম সমস্ত কিছু যদি নবীর নূরের তৈরি হয় আমি ওই মোল্লাকে বলি বাবদান মাটির তৈরি বাকি কিডা বুঝে না হল কি দাবি নবীন নূর দিয়ে কি আর বলেন না সবকিছু নবীর নূর দিয়া যদি সব তৈরি হয় এর মানে নবীর নূর দিয়া আমিও তৈরি নবীর নূর দিয়া মক্কার মুশ্রকও তৈরি নবীর নূর দিয়া আদম আলা নবী গিনা আলী ইসালাম থেকে নিয়ে কেমত পর্যন্তের সব কিছু তৈরি আসমান জমিন গৃহ পালি সমস্ত কিছু জীব জন্তু কীট পতঙ্গ সব যদি নবীর নূরের তৈরি হয় আমি তাকে প্রশ্ন করি মাটির তৈরি বাকি আছে কে বুঝে না কথা মাটির তৈরি কেউ আছে দাবি করতেছে নবীর নূরের তৈরি নূরের তৈরি নূরের তৈরি এলাকায় এলাকায় ফেতনাবাজি করে এলাকায় এলাকায় দাঙ্গা সৃষ্টি করতেছ মারামারি করতেছ আবার বলো সব নূরের তৈরি তাহলে মাটির তৈরি তো আর কেউ বাকি থাকে না তাহলে তোমার এই আহাম্মকি মার্কা দাবি করে এই ফেতনাবাজি করা ছেড়ে দাও মুখে বলে একটা আসলে মাকসাদ হচ্ছে ফেতনা লাগানো আসলে কোনো হাকিকত আছে আরো বুঝে আসবে আপনাদের ওদেরকে বলবেন কি উদযাপন করো বলে মিলাদ কি উদযাপন করে খ্রিস্টান আর আর শিয়ারা যেন কি উদযাপন করে ওই শাহাদত ওই শিয়ার বাচ্চা মানে আর এই সুন্নির বাচ্চা সে মিলাদ উদযাপন করে কিন্তু মিলাদ মানে এক নম্বর দলিল দিলাম সেটা হচ্ছে মিলাদ বলে যদি নূরের তৈরি বলে তাহলে মিলাদ থাকে দুই নম্বর শিয়ার বিষয়টা আর কি বুঝালেন শিয়াকে বলবেন তুমি কি উদযাপন করো বলবে শাহাদত কি উদযাপন আমি বলেছিলাম ওরা শাহাদত মানে কিভাবে হজরতে হুসাইন মহরমের এক তারিখ মারা যান মারা গেছেন মহরমের এক তারিখ মারা গেছেন শিয়ার বাচ্চা ওই দিন কান্দবে দুই তারিখও কান্দে তিন তারিখও কান্দে কান্দে কি কান্দে না মানে দেখেন না আপনার আমি কান্দে কি কান্দে না শিয়ার বাচ্চা এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ নয় তারিখে বেশি বেশি কান্দে নয় তারিখ বেশি বেশি দশ তারিখ সকাল বেলা দশটার দিকে রেলি বের করে কালা কাপড় পরে সারা গায়ের মাঝে হাই হুসাইন হাই হুসাইন বলে মাতম করতে থাকে মরসিয়া করতে থাকে অথচ ওই সময়ও হজরতে হুসাইন শহীদ হন হজরতে হুসাইন শহীদ হয়েছেন দশে মহারম জুহরের পরে আসরের কিছুক্ষণ আগে কিন্তু ওই শিয়ার বাচ্চা জুহর পর্যন্ত মাতম কইরা ঘরে গিয়া ঘুমায় ঘরে গিয়া ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন আপনার বাড়িতে একজন মারা যাইতেছে আপনারা সবাই মিলা মাতম করতেছেন হায় হায় মুরব্বী মরে যাইতেছে মুরব্বী মারা যাইতেছে কাঁদতেছেন মাতম করতেছেন মরসিয়া করতেছেন এবার মুরব্বী মরলো আপনারা মুরব্বীর রাইখা ঘরে গিয়া ঘুমাইলেন বুঝে গেল মুরব্বীর প্রতি খুব মহব্বত আছে আপনাদের হম মহব্বত মরার আগে কান্দে মরার পরে কান্দা বন্ধ করে ঘরে ঘুমায় ওই ব্যক্তি ওই মৃত ব্যক্তির আশেক না দুশ্মন যদি সত্যিকার আশেক হইতো তাহলে কান্না শুরু হইতো ডাবল বেড়ে যেত মারা যাবার পরে মারা যাবার ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন হজরতে হুসাইন আলে বাইত নবীর দৌহিদ্র এক তারিখ থেকে নিয়ে দশ তারিখের জোহর পর্যন্ত এই দুনিয়াতে আছে ওই কালা শিয়ার বাচ্চা কান্দে কারণ তার সহ্য হইতেছে না সহ্য যেই মুহূর্তে নবীর দৌহিদ্র তার গলাটা আলাদা হলো শাহাদত বরণ করলেন শিয়ার বাচ্চা ঘরে গিয়ে ঘুমায় বোঝা গেল নবীর আহলে বাইতের সবচেয়ে বড় দুশ্মন হলো ওই শিয়ার বাচ্চা যদি সত্যিকার আলে বাইতের মোহাম্মত হইতো তাহলে ওই শিয়ার বাচ্চা দশ তারিখের আসরের পর থেকে কান্না শুরু করত মরসিয়া শুরু করত মাতম শুরু করত কাটতে থাকতো শরীর রক্তাক্ত করত পুরা তিরিশে মহরম পর্যন্ত কান্ত কিন্তু যেহেতু নবীর আহলে বাইতের দুশ্মন শাহাদত মানে না এই জন্য তার কান্না মরার আগে শেষ আগে কেন কাঁদতেছে কারণ নবীর দৌহিদ্র জিন্দা ভালো লাগতেছে না মারা যাওয়ার পরে তার সুকুনাত পেয়েছে প্রশান্তি পেয়েছে কান্না বন্ধ করে দিয়েছে মরার আগে কান্দে মরার পরে হাসে বোঝা গেল এর চেয়ে বড় নবীর আহলে বাইতের দুশ্মন আর কেউ হতে পারে না এটা অন্য বিষয় যে শিয়ারাই হজরতে হুসাইনের প্রকৃত খুনি আজকে এটা বিষয়ে আলোচনা করার বিষয় না শুধু প্রসঙ্গ প্রসঙ্গক্রমে বললাম তাহলে ওই শিয়ার বাচ্চা শাহাদত মানে মানলে এর কান্না শুরু হইতো আসরের পর থেকে কোন সময় আচ্ছা, আচ্ছা আর ওই মিলাদি হুজুর মিলাদ মানে কারণ কি রেলির নাম মিলাদুন্নবী নবী রেলির নাম কি আর বইয়ে লিখেছে বইয়ে লিখেছে নবী আলিমুল গায়েব নবী আলিমুল নবী নাকি সব জানে সব জানে সব জানে ভালো করে বুঝবেন আরেকটা বুঝেন আলিমুল গায়েবটা পরে বুঝাই আগে বুঝাই বলবে শিরোনাম মিলাদুন নবী আর দাবি করে নবী সব জায়গায় হাজির নবী সব জায়গায় হাজির নাজির কয় কি কয় না হাজির মানে বুঝেন তো যে উপস্থিত হাজির যেমন আপনারা হাজির আপনারা কি ভালো করে বুঝবেন শিরোনাম মিলাদুন নবী আর দাবি হলো নবী হাজির নবী কি সব জায়গায় হাজির সব জায়গায় ভালো করে বুঝবেন ওই মোল্লাকে জিজ্ঞেস করবেন মোল্লা সাহেব আমরাও নবীর মিলাদ মানি মানে কি মানি না নবীর জন্ম মানি মিলাদ মানি কিন্তু নবীর মিলাদ বাংলাদেশে মানি না নবীর মিলাদ বাংলাদেশে হয়েছিল বাংলাদেশে নবীর মিলাদ পুরো বিশ্ব হয়েছিল না শুধু সৌদিতে আমার কথা মনে আপনারা বুঝেন নবীর মিলাদ পুরা বিশ্ব হয়েছিল না সৌদিতে বলেন না বলেন না বলেন না পুরা বিশ্বে নবীর মিলাদ জন্ম পুরা বিশ্বে হয়েছিল না সৌদিতে ইমান দুর্বল বলেন না কোথায় পুরা সৌদি আরবে নবীর জন্ম হয়েছিল না শুধু কোথায় কোথায় নবীর মিলাদটা জন্মটা পুরা মক্কায় হয়েছিল না শুধু কুরাইশ বংশে নবীর মিলাদটা নবীর জন্মটা পুরা কুরাইশ বংশে হয়েছিল না শুধু আবদুল্লার বাড়িতে হয়েছিল বলেন না বলেন না কোথায় হয়েছিল আবদুল্লার পুরা বাড়িতে নবীর মিলাদ জন্ম হয়েছিল না এক ঘরে হয়েছিল আমার কথা কি বুঝতেছেন ওই ঘরের আবদুল্লার ঘরের পুরা সব জায়গায় হয়েছিল না এক জায়গায় ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন আমরা বলি আমরা মিলাদ মানি অবশ্যই মানি পুরা বিশ্বে মানি না কারণ আমাদের নবীর মিলাদটা পুরা বিশ্ব হয় নাই সৌদিতে হয়েছে পুরা সৌদিতে হয় নাই মক্কায় হয়েছে পুরা মক্কায় হয় নাই তার মিলাদটা কুরাইশ বংশ হয়েছে পুরা কুরাইশ বংশ হয় নাই তার মিলাদটা আব্দুল্লাহর বাড়িতে হয়েছে আব্দুল্লাহর পুরা বাড়িতে হয় নাই তার ঘরে হয়েছে পুরা ঘরে হয় নাই এক জায়গায় হয়েছে কোথায় হয়েছে অর্থাৎ নবীর মিলাদটা পুরা বিশ্বের মাঝে এক জায়গায় এক বছরে এক মাসে এক বছরের এক মাসের এক সপ্তাহের এক দিনের এক ঘন্টার এক মুহূর্তে হয়েছিল ঠিক আছে তো যেই ব্যক্তি যেই ব্যক্তি মায়ের পেট থেকে নির্দিষ্ট জায়গায় মিলাদ হয় ওই ব্যক্তি হাজির নাজির হতেই পারে না পারে বুঝে না কথা পারে হ্যাঁ যদি বলো বেয়াদবের মতো যে নবীর জন্মটা বাংলাদেশেও হয়েছিল নজরুল্লাহ বাংলাদেশে হয়েছিল দিলে হাত রেখে দিলে হাত রেখে একটা কথা বলে আপনার এলাকার চেয়ারম্যান প্রতাপশালী কোনো বড় নেতা তাকে যদি বলেন নেতা সাহেব তোমার মিলাদ জন্ম হয়েছিল আমাগো বাড়ির রাস্তায় খুব খুশি না নেতা খুব খুশি হবে না নেতাকে বললেন নেতা সাহেব আপনার মিলাদ জন্ম হয়েছিল আমাদের পৌর ঈদগার ময়দানে খুব খুশি হবে না পুরস্কার দিবে না আপনারা দিলে হাত রেখে বলে কি বলতেছেন কি বলতেছেন কার সামনে বলতেছেন যে আমাদের বাজারে নবীর মিলাদ ইন্না যে নরসিংদী পৌর ঈদগাহ নবীর মিলাদ পৌর ঈদগাহ নবীর মিলাদ ছিল আরে নবীর মিলাদ এক জায়গায় হয়েছে নবীর মিলাদ মস্তুর জায়গায় পর্দানসীন জায়গায় হয়েছিল এলাকায় এলাকায় হয় নাই সুতরাং যেই ব্যক্তি বলে নবীর মিলাদ রাস্তায় বাজারে চৌকিতে সর্বত্র নবীর মিলাদ হয় ওই ব্যক্তি মিলাদে টান দিতে দিতে উল্টে লটকে যেতে পারে কিন্তু সে আশেখ রসুল হতেই পারে না এর চেয়ে বড় গুস্তাখের রসুল কেউ হতেই পারে না তো যেই ব্যক্তি মায়ের পেট থেকে এক জায়গায় আসে ওই ব্যক্তি হাজির নাজির হইতে পারে আরে ভাই পারে ওরে বলবেন বাবজান দাবি করতেছ তাহলে কি বোঝা গেল আমাদের ওই ভাইরা যেই দাবি করেন তাদের সেই দাবি সত্য নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই একদিকে আহলে বাইতের মোহাব্বতের নামে আহলে বাইতের দুশ্মন হওয়া থেকে এবং নবীকে মোহাব্বতের নামে নবীর দুশ্মন হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলিক আলমিন আসসালাম আলিক আলমিন আসসালাম আলিক